السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে আমরা সকলে অবগত হয়েছি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর হাদিস ইসলামের একটি অন্যতম উৎস যে হাদিস থেকেই মুসলিম উম্মা নীতিমালা গ্রহণ করবে এ হাদিস থেকেই মুসলিম উম্মা তাদের জীবন চলার পাথেও সংগ্রহ করবে এ হাদিস থেকেই মুসলিম উম্মা নিজের জীবনকে সুন্দর করার যা কিছু প্রয়োজন তা গ্রহণ করবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসে রয়েছে অগণিত অসংখ্য কাহিনী যেগুলি কোনো কাল্পনিক কাহিনী নয় যেগুলি কোনো বানানো গল্প নয় বরং সেগুলি বাস্তব ঘটনা কাহিনী যা পৃথিবীতে ঘটেছে যার বাস্তবতা রয়েছে যার ভিত্তি রয়েছে এমন কিছু কাহিনী রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তার হাদিসে তুলে ধরেছেন যেগুলির মাধ্যমে আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি সেগুলি শিক্ষার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্ভরযোগ্য হাদিস থেকে একটি কাহিনী তুলে ধরব আমরা যে হাদিসটি সহিহুল বুখারিতেও এসেছে রাসুল সাল আলী হুসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু যিনি সাহাবিদের মাঝে সবচেয়ে বেশি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন পূর্ববর্তী মানুষদের হতে বিশেষ করে বাণী ইসরায়েল হতে একজন ব্যক্তির কাহিনী রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এখানে তুলে ধরেছেন যে তাদের মাঝে দুজন ব্যক্তি ছিলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে প্রয়োজনে কিছু ধার বা কর্য তার কাছে গ্রহণ করলেন যিনি তাকে ধার দিলেন কর্জ দিলেন কর্জে হাসানা দিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনাকে আমি এই এক হাজার দিনার কর্জে হাসানা দিতে পারি তবে আপনাকে এ কর্জে হাসানা গ্রহণের জন্য আপনি যেন আমাকে ঠিক সময়ে আমাকে পরিশোধ করেন সেজন্য কোনো একজন কফিল কোনো একজন ব্যক্তিকে জিম্মাদার হতে হবে সে ব্যক্তি যখন তার কাছে ধার চাইলেন নির্দিষ্ট সময় পরিশোধ করবেন তাও বললেন ধার গ্রহণের ক্ষেত্রে সাধারণত তৃতীয় পক্ষের কাউকে জিম্মা রাখতে হয় দায়িত্ব নিতে হয় সেই ধারদাতা কর্যদাতা তিনি কর্য গ্রহণ যিনি করছেন তার কাছে এ ধরনের একজন তৃতীয় পক্ষের ব্যক্তি চাইলেন যে এটার জিম্মা নেবে দায়িত্ব নেবে সে ব্যক্তি যিনি কর্য চাইলেন তিনি বললেন যে এটার জন্য জিম্মা হিসাবে ক্যাফা বিল্লাহি ক্যাফিলা বললেন যে আপনি আমার কাছে একজন জিম্মাদার চাইলেন আমি আপনার কাছে কর্য নিব এবং জিম্মাদার হিসাবে আমি আপনার কাছে উল্লেখ করছি আল্লাহ সুবাহানা তিনি হলেন আমার জামিন আল্লাহ রাবুল্লাহ আলমিন হলেন আমার জিম্মায় দ্বিতীয় সে ব্যক্তি বললেন যে ঠিক আছে আল্লাহ সুবাহানা যদি জামিন হন তাহলে আপনি একজন সাক্ষী উপস্থিত করেন যে সাক্ষী এ বিষয়টা আমাদের জানবে আপনি যাতে ঠিক সময়ে ঋণ পরিশোধ করেন সে ব্যক্তি বললেন যে ঠিক আছে সাক্ষী হিসাবেও কাফা বিল্লাহি শাহিদা আমার এই কাজের জন্য সাক্ষী হিসাবে আমি যথেষ্ট মনে করছি আল্লাহ সুবাহ আলাকে যিনি ঋণ দেবেন তিনি তার কাছে একজন জামিন চাইলে জামিনদার চাইলেন জিম্মাদার চাইলেন তিনি বললেন যে আমার জন্য জামিনদার হলেন জিম্মাদার হলেন আল্লাহ সুবাহ তিনি তার কাছে সাক্ষী চাইলেন তিনি বললেন যে আমার জন্য সাক্ষী হলেন আল্লাহ সুবহান যখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবাহ কথা এভাবে উল্লেখ করলেন যার ফলে সে ব্যক্তি তাকে না করার কোনো সুযোগ না পেয়ে তিনি তাকে দান করজা হাসানা হিসাবে ধার হিসাবে বা ঋণ হিসাবে এক হাজার দিনার তাকে দিলেন এক হাজার দিনার দিলেন কিন্তু তাদের মাঝে একটি সময় নির্দিষ্ট হল যে এতদিন পর তিনি তার এ ধার পরিশোধ করবেন যিনি ধার দিয়েছেন বা ঋণ দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনের বাড়ি ছিল একটি বড় ধরনের নদী সেই নদীর দুই পার্শ্বে দুজনের বাড়ি ঋণ পরিশোধের সময় যখন ঘনিয়ে আসে নির্দিষ্ট দিন এসে যায় সে ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সেই নদী পার হওয়ার বাহন খোঁজাখুঁজি করলেন কোনো মানুষ খুঁজলেন কিন্তু বেচারা নদী পার হওয়ার জন্য কোন ধরনের বাহন তিনি পেলেন না না পেলে সে বেচারা কি করলেন যেহেতু কোনো বাহন পেলেন না অথচ সেই ঋণদাতাকে ওয়াদা দিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জিম্মা রেখে যে আমি নির্দিষ্ট এই সময় আপনাকে এটা আমি ফিরিয়ে দেব কিন্তু এই বেচারা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জিম্মা রেখে তার ঋণ পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন চেষ্টা করেও কোনো বাহন পেলেন না যে নদীর ওই পার্শ্বে গিয়ে তাকে এই ঋণ পরিশোধ করে আসবে এমন কোনোভাবেই তার পক্ষে যাওয়ার পথ তিনি পেলেন না না পেলে তিনি সেই নদীর ধারে অনেক খোঁজাখুঁজির পর নদীর ঘাটে অনেক খোঁজাখুঁজির পর কিছু না পাওয়ায় সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু আমি তাকে ওয়াদা দিয়েছি আমার এই ওয়াদা কখনো খেলাফ হতে পারে না আমার এই ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না তাই তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন দেখলেন যে নদীতে বেশ একটা কাঠের বড় এক গাছ বা কাঠের খণ্ড ভেসে যাচ্ছে তিনি সেটাকে তুললেন তুলে সেই কাঠের মাঝে খোদাই করলেন খোদাই করে সেখানে এক হাজার দিনার সেটি ভরে দিলেন এবং একটি চিঠি লিখে ভরে দিলেন যে এটি আমার পক্ষ থেকে অমুকের জন্য যিনি আমাকে ঋণ এটা দিয়েছেন আমি যথাসময় তাকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো বাহন না পাওয়ার কারণে নদী পার হওয়াও সম্ভব হয়নি তাকে দিতেও পারিনি এই মর্মে তিনি একটি চিঠি লিখে সেই কাঠের ভিতরে এক হাজার দিনার এবং চিঠি ভরে দিয়ে সেটাকে আবার বন্ধ করে দিয়ে তিনি ছেড়ে দিলেন আল্লাহর উপর ভরসা করে এভাবেই তিনি ছাড়ার সময় মনে করলেন তিনি বলছেন যে আমি বললাম ছাড়ার সময় যে হে আল্লাহ আমার কাছে সে ব্যক্তি যখন এই ঋণ আমাকে দেয় এ কর্জে হাসান আমাকে দেয় আমি যখন তার কাছে গ্রহণ করি আমার কাছে জামিন চাইলে জিম্মাদার চাইলে আমি আপনার কথাই বলেছি আমি বলেছি কাফা বিল্লাহ ওয়াকিলা আমার জন্য অভিভাবক হিসাবে জিম্মাদার হিসাবে আল্লাহ যথেষ্ট আমার কাছে সাক্ষী চাইলে আমি বলেছি ওয়াকাফা বিল্লাহি শাহিদা আমার জন্য আল্লাহ সুবাহ সাক্ষী হিসাবে যথেষ্ট সুতরাং হে আল্লাহ আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সেই ঋণ পরিশোধের যথাসময়ে পরিশোধ করার জন্য কিন্তু কোনো বাহন না পাওয়ায় সম্ভব হয়নি তার হাতে যথাসময় পৌঁছানো তাই এই অবস্থায় আমি এই পন্থা অবলম্বন করে আপনার নামে এই কাজ করতে যাচ্ছি তার কাছে যেন যথাযথভাবে বিষয়টি পৌঁছে যায় সেই হিসাবে আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন তো যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি যখন এভাবে এই পন্থা অবলম্বন করে সেই নদীর পানিতে সেই কাঠ প্রকাষ্ঠখণ্ডকে ভাষায় দিলেন ছেড়ে দিলেন অপরদিকে তার সেই বন্ধু যিনি তাকে ঋণ দিয়েছিলেন তিনি অপেক্ষা করছেন যে মনে হয় আজকে আমার সেই বন্ধু এসে আমাকে তার গৃহীত ঋণ পরিশোধ করবেন এই মর্মে তিনিও সেদিকে সেই পার্শ্বে এসে নদীর ঘাটে তিনি অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে সেই ব্যক্তি আসেনি দেখছেন যে কিছুক্ষণ পরে একটি কাঠের খণ্ড এসেছে তিনি কি করলেন সেই কাঠের খণ্ডটিকে নদী থেকে তুলে নিলেন এজন্য যে এটি বাসায় গিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করবে এজন্য তিনি সেই কাঠের খণ্ড নদী থেকে তুলে নিলেন তুলে নিয়ে তিনি যখন বাসায় যান বাসায় যাওয়ার পরে জ্বালানি প্রস্তুতের জন্য এই কাঠটিকে যখন আরো কেটে কেটে ছোট ছোট টুকরা করছেন তখন তিনি দেখলেন যে এই কাঠের ভিতরে এক হাজার দিনার এবং যিনি ঋণ গ্রহণ করেছিলেন তার পক্ষ থেকে এই চিঠিটি সেই কাঠের ভিতরে দিনার ও চিঠি দিয়ে কাঠটিকে বন্ধ করে দেওয়া হয়েছে তিনি এটি পেয়ে হতবাক হলেন এবং তিনি চিঠি পেয়ে পড়লেন যে তার বন্ধু তিনি লিখেছেন বা যিনি ঋণ গ্রহণ করেছিলেন তিনি লিখেছেন যে আমি সাধ্যপক্ষে অত্যন্ত চেষ্টা করেছি কোনো বাহন পেয়ে সেই পারে যাওয়ার জন্য আপনার ঋণ পরিশোধের জন্য কিন্তু আমি কোনো বাহন না পাওয়ায় নিরুপায় হয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে আমি যখন এটিকে গ্রহণ করেছি আল্লাহর মান মর্যাদা বহাল সঠিকভাবে ঠিক রাখার জন্য আমি এই কাজ করেছি এইভাবে সেই ব্যক্তি চিঠি পেয়ে তিনি তার বাস্তব অবস্থাটিও জানলেন এবং তার যে নির্দিষ্ট সময়ে এক হাজার দিনার ঋণ ফেরতের কথা ছিল সেটিও তিনি পেয়ে গেলেন সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক দেখুন আসলেই এ বিষয়টা আমাদেরকে প্রমাণ করে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে মানুষ যদি সত্যিকারীভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর যদি মানুষ পূর্ণ আস্থা রাখে এবং তার ওয়াদা অঙ্গীকার বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে আল্লাহ সুবাহ কোনো না কোনো পথ দিয়ে তাকে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার তৌফিক নেই আল্লাহ সুবাহ নিজেই বলেন সোরা তালাকে আল্লাহ বলছেন ওয়া মিন যে আল্লাহ সুবহানাহু ভয় করবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার যে চেষ্টা করবে আল্লাহর কাছে জবাব দেওয়ার যে চিন্তা করবে এ যে আল্লাহ মখরাজা আল্লাহ সুবহান হতালা তাকে কখনো বিপদে ফেলে রাখবেন না আল্লাহ সুবহান হতালা ইয়ে যে আল্লাহ মখরাজা তার নিষ্কৃতির পথ বের করে দিবেন বিপদ থেকে মুক্ত হওয়ার পথ আল্লাহ সুবহান হতালা তাকে দিবেন কিন্তু হওয়া চাই আপনার সে ধরনের আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি আস্থা সে ধরনের মজবুত মনোবল যদি হয়ে থাকে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ সে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ সুবাহ আপনাকে বের করে দিবেন আমরা যদি স্মরণ করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামেরও কিছু বিশেষ বিশেষ ঘটনা সেগুলি আমাদেরকে একইভাবে স্মরণ করে দেয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম মক্কার পরিবেশে তিনি ইসলাম প্রচার করছেন কিন্তু ইসলাম বিদ্বেষীদের জ্বালা যন্ত্রণা জুলম নির্যাতন যখন পর্যায়ক্রমে বেড়ে যেতে লাগল নবী সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরতের পথে যা কিছু ঘটেছে সেটাও যদি আমরা একটু চিন্তা করি একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে একই বিষয় আমরা সেখানেও পেয়ে যাই নবী সাল্লাহ আলী হোসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য সেই রাত্রিবেলা মক্কা ত্যাগ করলেন পথিমধ্যে এসে এক পর্বতের গর্তে তিনি আশ্রয় নিলেন সেই পর্বতেও যারা তাকে ধরার জন্য পিছন থেকে ছুটেছে তারাও সেই পর্বত পর্যন্ত পৌঁছেছে এমনকি আবু বকর আল্লাহ আনহু বলে বসলেন যে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমরা এই গর্তের ভিতরে রয়েছি যারা আমাদেরকে খুঁজছে যারা আমাদেরকে ধরার জন্য পিছন দিক থেকে ধাওয়া করে আসছে তারা তো কাছে এসে গেছে তারা যদি একটু নিচের দিকে দৃষ্টি দেয় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে নবী সাল আলী হুসাল্লাম আবু ওকর রাজিয়াল্লাহকে জবাব দিলেন হে আবু ওকর জেনে রাখো তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না জেনে রাখো আল্লাহ সুবাহ আমাদের সাথেই রয়েছেন আল্লাহ সুবাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা দিচ্ছেন আল্লাহ সুবাহ যাদের সাহায্য সহযোগিতা দেবেন তারা তো পৃথিবীর কোনো বিপদে বিপদগ্রস্ত হতে পারে না যার ফলে দেখা গেল নবী সাল আলী হোসাল্লাম যে গর্তে রয়েছেন সেই গর্তের উপর দিয়ে চলাচল করলেও তারা নবী সাল্লাহ আলী হুসাল্লাম এবং আবু করদিয়াল্লাহুর কোনো সন্ধান পেল না এ হচ্ছে সেটারই ফল যে তারা আল্লাহ সুবাহ প্রতি যেভাবে আস্থা রাখা প্রয়োজন সেভাবে রেখেছিলেন তাই আল্লাহ সুবাহানহাতালা তাকে বড় বিপদ থেকেও রক্ষা করেছেন একইভাবে যদি আমরা আরো স্মরণ করি যে কাহিনী আল্লাহ সুবাহানহতালা করানুল কারিমেও তুলে ধরেছেন রাসুল সাল্লাম তার হাদিসেও তুলে ধরেছেন মুসা আলী হিসালাতাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে তিনি চলছেন তার বিরোধী শত্রু হল ফেরাউন ফেরাউন এবং তার বাহিনী মুসা আলাই সালাতাম ও তার অনুসারীদের উপর কতই না জুলুম নির্যাতন তারা চালাচ্ছে মুসা আলিহি সালাতাম ফেরাউনের জুলুম নির্যাতনে তার অনুসারীরা বহুভাবে কষ্ট ও নির্যাতনের শিকার হয়েছে এমনকি মুসা আলাই সালাতামকে ফেরাউন বাহিনী ফেরাউন সহ তারা ধাওয়া করল তাদেরকে সেই নিজ দেশে আর রাখার সুযোগ নেই তারা রাখবে না নিজ দেশ থেকে তারা বিতাড়িত করবে মোসা আলী হিসালাতাম ও তার অনুসারীরা আল্লাহ সুবাহ তালার উপর আস্থা রেখেই ভরসা রেখেই তারাও পথ ধরলেন দেখা যাক কোন দিকে যাওয়া যায় আর ফেরাউন ও তার অনুসারীরা মুসা আলী হিসালাতাম এর উপর তারাও ধাওয়া শুরু করলেন তারাও পিছন দিক থেকে আক্রমণ শুরু করলেন যে মুসা সালাম ও তার অনুসারীদেরকে যেভাবেই হোক তাদেরকে ধরতেই হবে তারা চললেন চলতে চলতে সেই বিশাল নদী নদীর সম্মুখে মুসা আলাইসালাম এবং তার অনুসারীরা আবার পিছনে ফেরাউন ও তার বাহিনী খুব সন্নিকটেই এসে গেছে মুসা আলাই সালাতামের অনুসারীরা তারা মুসা ইসলামকে কাছে বলে ফেললেন যে কি ব্যাপার আমরা তো কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছি সামনে আমাদের বিশাল সমুদ্র বিশাল পানি যা অতিক্রম করা কখনোই সম্ভব নয় আবার আমাদের পিছনে আমাদের শত্রু বাহিনী তারা আমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুত খুব কাছে এসে গেছে আমরা যেন অতি শীঘ্রই তাদের নাগালে আমরা ধরা পড়ে যাব এভাবেই মুসা আলি সালাতামের কাছে আবেদন করলে মুসা আলি সালাতাম বললেন জেনে রাখো ইন্না রব্বি সাইয়াহজিনী আমার রব তিনি কখনো আমাকে বিপদগ্রস্ত করবেন না আমি সেই রবের পথেই চলেছি রবের উপরে আস্থা রেখেছি